দুই জুমা আগে বা তারও আগে খুদ্বায় আলোচিত হয়েছিল দাওয়াত তাবলিগের পরিশিষ্ট এবং বর্তমান গোটা বিশ্ব উত্তপ্ত আন্তর্জাতিক পরিমণ্ডল খুব গরম দেশীয় প্রেক্ষাপট খুব সমস্যা সংকুল পরিবেশের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে ফেতনা এড়িয়ে চলে কিভাবে দাওয়াতি কাজ করা যায় এই ব্যাপারে কিছু পরামর্শমূলক খোদবা হবে ইনশা আল্লাহ দাওয়াত এবং তাবলিগ দাওয়াত শব্দের অর্থ হল দিনের দিকে আহ্বান করা আর তাবলিগ হল দিনের কথা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া আমাদের কাজ হল পৌঁছিয়ে দেওয়া এছাড়া অতিরিক্ত আর কোন জিম্মাদারি আমাদের উপরে আল্লাহ পাক দেননি রসুল্লাহ সাল্লাম যখন তার চাচাকে হেদায়েত করতে পারলেন না যে চাচা তাকে সর্বান্তকরণে সার্বিক সহযোগিতা করলেন কিন্তু তিনি হক কথাকে গ্রহণ করতে পারলেন না বুঝলেন যে আমার ভাতিজার সত্য বৃদ্ধ বয়সে সেই ভাতিজার পৃষ্ঠপোষকার দায়িত্ব নিলেন কিন্তু হকটা গ্রহণ করতে পারলেন না সামাজিক বাধার কারণে মানুষে হক গ্রহণ করতে পারে না অনেক কারণ তার ভিতরে সামাজিক বাধাও একটি কারণ অর্থলিপসা ক্ষমতার মোহ রাজনৈতিক প্রতিবন্ধকতা সামাজিক বাধা ফ্যামিলি থেকে বাধাগ্রস্ত হওয়া সব জায়গায় বিভিন্নমুখী বাধার সম্মুখীন মানুষ হয় রসুলাম চিন্তিত হয়ে গেলে যে সমস্ত মানুষ হেদায়ত প্রাপ্ত হয়ে যাচ্ছে আমার আপন চাচাকে আমি বুঝাতে পারছি না কেমন হল আল্লাপাক বললেন ইন্নাকালা তাহদিক মান আহবাবতা হেনাবি আপনি যাকে ভালো মনে করবেন আপনি যাকে পছন্দ করবেন তাকে হেদায়ত করতে আপনি সক্ষম নন ওলা কিন্নাল্লাহ ইয়াহদি মাইয়া শাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়ত দান করবেন ইব্রাহিম আলাই সালাম তার পিতাকে বুঝাতে সক্ষম হলেন না আমাদের নবী তার চাচাকে বুঝাতে সক্ষম হলেন না নুহ আলাইসাল্লাম তার ছেলেকে হেদায়ত করতে সক্ষম হলেন না আল্লাহর চূড়ান্ত ঘোষণা হেদায়তের মালিক আমি মাইয়াহদিল্লাহ ফালা মুদিল্লাহ অমাইয়ুদলিল ফালাহা দিয়ালা আমরা মধ্যে পড়ি যে আল্লাহ যাকে হেদায়ত করেন তাকে কেউ অভ্যস্ত করতে পারে না আর আল্লাহ যার নসিবে হেদায়ত না রাখেন তাকে কেউ হেদায়ত করতেও সক্ষম কিন্তু আল্লাহ যে বললেন হুয়াল্লাদি আরসালা রাসুলাহু বিল হুদা ওয়াদিন লিউদ্হিরাহু আলাদ্দিন কুল্লিহি ওয়ালাউ কারিহাল যে আল্লাপাক তার রাসুলকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন এবং দিনে হক দিয়েছেন যেন সকল দিনের উপরে এই দিনকে বিজয়ী করেন চাচাকে হেদায়ত করতে পারলেন না তো দিন বিজয় কেমন করে হল এটা একটা প্রশ্ন ওই জন্য ওলামাই কেরমগণ বলছেন কোরআন হাদিসের দলিল অনুযায়ী হেদায়েত দুই প্রকার হেদায়ত দুই প্রকার একটা হলো রাস্তা দেখিয়ে দেওয়া আমি ড্যামরা স্টাফ কোয়ার্টারে যাব ভাই কোন দিক দিয়ে এখানে যান ওই নন্দীপাড়া ব্রিজের ওখানে সিএনজি পাবেন উঠে চলে যাবেন ওই লোকটা নন্দীপাড়ার ব্রিজের ওখানে স্টাফ কোয়ার্টারে সিএনজিতে উঠতে পারে আবার ভুলে ত্রিমোহনী সিএনজিতে উঠতে পারে ওকে বলে দিলাম এখন সামনে যায় কি হবে বুঝলাম না আর একটা হলো আমি ড্যামরা স্টাফ কোয়ার্টার যাব থামেন আমি যাব আমি আপনাকে পৌঁছিয়ে দিচ্ছি আমার সাথে আসেন সাথে করে নিয়ে এই যে ড্যামরা স্টাফ কোয়ার্টার এখানে পৌঁছায় দেন একটা হলো গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেওয়া আর একটা হলো গন্তব্যস্থলের পৌঁছানোর রাস্তা দেখিয়ে দেওয়া এই সোজা যান তো রাস্তা দেখানোর কাজ নেবি এবং রাসুলদেরকে আল্লাপাক দিয়েছেন আর সেই কাজটাই মানুষে করে আমরা করি নবী রসুলদের তিরোধানের পরে নবী রসুলদের সেই জিম্মাদারি আমাদের উপরে অর্পণ করা হয়েছে রসুল্লাহাম বললেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া একটি আয়াত যদি জানা থাকে তাহলে আমার তরফ থেকে এটা পৌঁছিয়ে দাও নিজের তরফ থেকে বা নিজের পীর আউলিয়ার তরফ থেকে বা নিজের মহাজন মহারথী তাদের তরফ থেকে কোনো কিছু নয় রসুল্লাহ সাল্লামের তরফ থেকে তুমি মেসেজটা দিয়ে দাও নেবি শব্দের অর্থ হল মেসেঞ্জার নেবি আম্বা নেবি হলেন মেসেঞ্জার আর আম্বা হল মেসেজ নাবা বা আম্বা নাবা এক বছর আর আম্বা হলো বহু বছর অমিনহু আম্বিয়া নেবি হলেন সিঙ্গুলার নাম্বার আর আম্বিয়া হল পুলুরাল নাম্বার এক বছর আর বহু বছর তাহলে মেসেজটা নবীর নিজস্ব নয় মেসেজটা আল্লাহর অমায়ান্তেকো আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহ চেয়ারম্যান সাহেব আপনাকে দেখা করতে বলছেন খবরটা আমি পৌঁছাই দেব এবার উনি দেখা করবেন না না করবেন সেটা ওনার ব্যাপার দেখা না করলে সেটা চেয়ারম্যান আর উনি বুঝবেন এর অতিরিক্ত ওকে ঠ্যাঙে দড়ি লাগিয়ে গলায় দড়ি লাগিয়ে টেনে হিসড়ে চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমার নয় চেয়ারম্যান সাহেব দেখা করতে বলছেন আপনি বলে দিলাম এটা মেসেজ দিয়ে দিলাম হালবার লাগতো আল্লাহ নাম রসুল বলে আমি পৌঁছিয়ে দিয়েছি বলে হ্যাঁ পৌঁছিয়ে দিয়েছি আল্লাহ ফাসাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি পৌঁছিয়ে দিয়েছি আমাদের প্রবলেম হল এই যে আমরা লেজিনেস আর ক্রেজিনেস এই দুইটা মহামারীতে ভুগি এক শ্রেণীর লোক হল লেজিনেস তাদের মধ্যে লেজিনেস আছে মানে খুব দুর্বল শিথিল শৈথল্যবাদী আরে দুনিয়াতে যা হয় হোক চুপ করে থাকো নিজের খেয়ে পরের খাতে মোষ তাড়ানোর দরকারটা কি আর এক শ্রেণী হল ক্রেজিনেস তাদের মধ্যে বেশি ওরা অলওয়েজ ক্রেজি গাই বিশেষ করে যারা ইয়ং গাই তাদের এই অবস্থাটা বেশি হয় যারা যুবক আর যারা নতুন হকের পথে আসে তাওহিদের পথে ওদের ভিতরে স্মার্টনেস বেশি থাকে বেশি হয়ে তারপরে কি হয়ে যায় শেষে ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ পাক বলছেন ও কেদালিকে কুম উম্মেতা ওয়াসাতা মধ্যমপন্থী উম্মত বানিয়ে তোমাকে পাঠানো হয়েছে একটা সহজ উপায় হল এই যে আপনি দিনের দাওয়াত দিবেন আপনি ভাববেন যে আমি একজন ডাক্তার আর আমার সামনে যিনি দিনের দাওয়াত গ্রহণ করেন তিনি একজন রুগী রুগী পেটের ব্যথা উঠে চিল্লায় হাতের মধ্যে ব্যথা লাগলে চিল্লায় ইনজেকশন দিতে গেলে বাবারে মা কয়ে ওঠে রুগীকে ওষুধ পানি যাই দিতে যান রুগী কি করে এক কিছু শ্রেণীর রুগী আছে যে ডাক্তারের কাছে গেলে আরো শক্ত হয়ে যায় ডাক্তার আমাকে বললেন যে আপনার ইনজেকশন দিলাম তো বুঝলাম না বয়স্ক মানুষ খুব শক্ত হয়ে থাকে ইঞ্জেকশনের সুই ফুটানো কঠিন হয় আপনি এত সিম্পল আমি বুঝলাম না তো বললাম যে ভাই মেডিকেল ইয়েতে সায়েন্সের ফার্স্ট এইড কোর্স মোদী ইউনিভার্সিটিতেও পড়া হয়েছে আর ওই হোমিও কলেজেও এক বছর পড়ার সুযোগ হয়েছে তো বয়স্ক লোক ডাক্তারের কাছে গেলে শক্ত হয়ে যায় ডাক্তারের যখন মাসল যখন টাইট হয়ে যায় তখন সুই ফুটাতে পারবে পয়সার সুই ভেঙেও যায় আর যত ইজি থাকবেন তত কোষের ভিতর দিয়ে সুইটা ঢুকে যাবে টেরও পাবেন তো ডাক্তার তার কাছে রুগী আসে কত রকমের রুগী এমন নোংরা শরীর দিয়ে গন্ধ বের হচ্ছে কত বছরদের জামা কাপড় ধয় না গায়ের গেঞ্জি যে কত ময়লা জাগায় অজাগায় সুবিধাজনক জায়গায় অসুবিধাজনক জায়গায় কত রকমের ফুরা ফুস্করি কত রকমের রোগ কত রকমের বালা কত জায়গা তাদেরকে টেস্ট করতে হয় দেখতে হয় হাত দিতে হয় খুলতে হয় কত রকমের লোক তাদের সামনে আসে সে হলো ডাক্তার ঘৃণা করা চলবে না তার রাগ করা চলবে না অধৈর্য হওয়া চলবে না যিনি দাওয়াত দিচ্ছেন দিনের কাজে তিনি একজন শরীয়তের ডাক্তার আর যিনি ফিজিক্যাল ট্রিটমেন্ট দিচ্ছেন সেটা হল এক্সটার্নাল এটা হল এক্সটার্নাল চিকিৎসা শরীরের চিকিৎসা দেহের চিকিৎসা চোখের চিকিৎসা কানের চিকিৎসা আর যেটা দাওয়াত এটা মনের চিকিৎসা এটা হল সম্পূর্ণ ইন্টারনাল মানুষ যখন ইন্টারনালি ভিতরগত ভাবে সুস্থ থাকে তখন তার শরীরে কাটা ক্ষত এগুলি সমস্যা সৃষ্টি করে ছোট ছোট বাচ্চাদের দেখবেন হাত ভেঙে হাত ব্যান্ডেজ করা ব্যান্ডেজ করে হাত দিলি নাপ লাভ দিচ্ছে কারণ ওর ভিতরে সবসময় সে কি সবসময় সে স্মার্ট প্রফুল্ল যার ফলে তার যে ভেঙে গেছে হাত এটা নিয়ে তার কোনো টেনশন নেই টেনশন ফ্রি জীবন তার ভিতরটা সচেতন সজাগ মানে কি বলে সজীব ভিতরটা সজীব হওয়ার কারণে শারীরিক প্রতিবন্ধকতা তাকে আটকাতে পারে ভিতরে যদি কোনো কারণে দুর্বলতা ঢোকে এটা লোকের আব্বা হাসপাতালে আছে এই মুহূর্তে চল্লিশ হাজার টাকা লাগবে টাকা তার কাছে মাত্র দশ হাজার তার হাত পকিয়ে যাচ্ছে অবশ হয়ে যাচ্ছে অচল হয়ে যাচ্ছে কাজেই ভিতরের চিকিৎসাটা হলো আগে ইন্টারনাল ইন্টারনালি যদি মানুষ সুস্থ থাকে তাহলে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ থাকলেও সে সবসময় প্রফুল্ল থাকে এই জন্য রুহু যেমন জটিল রুহুর চিকিৎসাটাও জটিল রুহু যেমন সূক্ষ্ম তার চিকিৎসাটাও সূক্ষ্ম বডি যেমন স্থূল তার চিকিৎসাটাও অনেকাংশে স্থূল মিস্টার হেনিমেন তাই বলছিলেন সিমিলিয়া সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার সিমিলিয়া সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার সাদৃশ্য বিধানে চিকিৎসা এটা হোমিও এটা সহজ করে বললে মানুষের দেহটা একটা রাজ্য আর এই রাজ্যের রাজার নাম হল রুহু রুহুর নেতৃত্বে দেহ রাজ্য চলে রুহুটা দেখা যায় না ওটা ধরাছোয়ার বাইরে থাকে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ বাইরে থাকে দেখা যায় দেহ রাজ্যে পরিচালনার জন্য অগণিত ফোর্স আছে ভাইটাল ফোর্স এই ভাইটাল ফোর্স শরীরে অলয়েস কাজ করতেছে একটু কাঁটা ফুল মানে একটু গরম পানি হাতে লাগার সাথে সাথে হাতটাতে টেনে চলে আসতেছে এটা অটোমেটিকলি কেউ মারতেছে তলোয়ার দিয়ে কোপ দিছে হাতটা উঠাই দিছে সাথে সাথে তলোয়ারকে ধরার জন্য হাত লাগাইছে হাতও তো কাটবে কিন্তু হাত কাটলে ক্ষতি কম হবে কিন্তু গলা কাটলে মারা যাবে টপ করে হাত দিয়ে কিছুই নেই তো হাত দিয়ে তলোয়ারটা থামানোর চেষ্টা করতেছে এই যে অটোমেটিকলি যে কাজ করতেছে এটা হল ভাইটাল ফোর্স এরা ভিতরে সব কাজ করতেছে আর এখানে গিয়ে আক্রমণ করে দেহ রাজ্যকে যে রোগ জীবাণু এর হলো ডাকাত তো এলোপতিতে ডাকাত ধরার জন্য পুলিশ পাঠায় আর হোমিওতে ডাকাত ধরার জন্য ডাকাতি পাঠায় দেয় যে শক্তির ডাকাত ভিতরে ঢুকছে সেই শক্তি পরিমাণ রোগ জীবাণুর ভিতরে ঢুকানো হয় মানে জ্বরের যে ওষুধ দেওয়া হয় হোমিওতে এটা হলো সুস্থ মানুষকে খাওয়াইলে সাথে সাথে জ্বর এসে যাবে মানে ভিতরে যে ডাকাত যে পাওয়ারের ঠিক সেই পাওয়ারের ডাকাত আর একটা দিতে হবে এবার দুই ডাকাত মারামারি করবে মারামারি করে দুইজন একসাথে মারা যাবে সাইড এফেক্ট নাই আর এলোপতিতে পুলিশ পাঠায় দিল পুলিশ যায় ডাকাতের কাছ থেকে সব মাল চিন্তাই করে ডাকাতকে হত্যা করলো পুলিশ এখন বলতেছে আমাদেরকে কি দিবেন এত মাল তো সব ডাকাত নিয়ে গেছিল গা এখন তো আমরা তো এটা উদ্ধার করলাম আমাদের কিছু দেবেন না খালি হাতে নিয়ে চলে গেলাম সব ডাকাত কিছু খাইছিল আবার একেও কিছু দেওয়া লাগলো সাইড এফেক্ট কিছু উপকারও করে আবার কিছু ক্ষতিও করে মানে কিছু খায়ও সাইড এফেক্ট আছে বলছিলাম যে রুহু এতই সূক্ষ্ম আল্লাহ পাক বলছেন ইয়াস আলুনা কানির রুহ কলির রুহ মিন আমির রাব্বি ওমা উতি মিনাল ইলমি ইল্লা কালিলা হে নবী আপনাকে রুহু সম্পর্কে জিজ্ঞেস করা হবে আপনি বলুন রুহুটা আমার আল্লাহর অর্ডার আল্লাহর হুকুম রুহুটা আল্লাহর হুকুম তোমাদের অল্প জ্ঞান দেওয়া আছে এই জ্ঞানটা দিয়ে তোমরা এত বেশি বুঝবা না কথাটাকে আমি সহজ করে বুঝাই দিই বলি আপনার কাছে আছে এক হাজার টাকার একখানা নোট এই এক হাজার টাকার নোটের চেয়ে এর চেয়ে দামি কাগজে আরো সুন্দর করে যে আপনি ছাপিয়ে আনেন ওটার কি কোনো মূল্য আছে নেই কেন নেই কারণ ওর ভিতরে সরকারি অর্থ সচিবের অথরিটি দেওয়া নেই চাহিবা মাত্র বাহককে এক হাজার টাকা দিতে বাধ্য থাকিবে এই কাগজখানা নিয়ে যে যাবে এর বাহককে এক হাজার টাকা দিতে বাধ্য থাকিবে কার অর্ডারে বাংলাদেশ ব্যাংকের অর্ডারে অর্থ সচিবের সিগনেচারে কিন্তু যখন সরকার বাতিল করে দিল নোট এক হাজার টাকার নোট বাতিল ঘোষণা করা হল লেখাও থাকলো সিগনেচারও থাকলো ভিতরে জলসাপও থাকলো সবই থেকে গেল কিন্তু ওই টাকাটা কাগজে পরিণত হয়ে গেল এবার ওদের মানুষের দেহটা ওরকম চোখও থাকলো কানও থাকলো নাকও থাকলো হাতও থাকলো ভিতরে একটা কি যেন ছিল যেটাতে হাত চোখ নাক কান সব কাজ করত পাওয়ার ছিল তার একটা বহুত মূল্য ছিল এই চোখেরও মূল্য ছিল হাতেরও মূল্য ছিল এই বডিরও মূল্য ছিল এখন বডি থেকে তখন আল্লাহর অর্ডারটা বেরিয়ে গেল মানে ওখানে যেমন নোটটাকে বাতিল ঘোষণা করা হলো এখানেও এই লোকটাকে আল্লাহর তরফ থেকে মৃত্যু ঘোষণা করা হলো শরীরের বডি কনস্ট্রাকশনের স্ট্রাকচার এজ ইট ইস রয়ে গেল কিন্তু এই লোকটা মাইয়েত নিঃশ্বাস চলাকালীন সময়ে সিরানোরটাকেও টেপ মারে আবার টেপ মেরে চালানোর চেষ্টা করে ছিঁড়ে একদম ফাতা ফাতা হয়ে গেছে ওটারেও বাটার দোকানে নিয়ে আবার বদলিয়ে আনার চেষ্টা করে শরীর লবু সবু হয়ে গেছে তবুও ডাক্তারের কাছে নিয়ে যায় কিন্তু ভিতরের অর্ডারটা চলে যাওয়ার পরে তারা নিজ হাতে কোদাল দিয়ে মাটি খুঁড়ে মাটির তলে চাপা দিয়ে চলে আসে কিছুটা বোঝা সম্ভব এটা মানে একটা উদাহরণের মাধ্যমে কিন্তু আসলে প্রকৃত জ্ঞান ওটা আল্লাহ জানেন ভালো রুহুটা হলো আল্লাহর অর্ডার আর বডিটা হয়েছে মাটি দিয়ে বডি তৈরি হয় মাটি দিয়ে মানুষের এই দেহ এটা মাটি থেকে তৈরি মিনহা খালাক নাকুম অফিহা নুকুম অমিনহা নুকিরিদুকুম তারাতা নুখরা মাটির দেহ মাটিতে মিশে যায় আর রুহু আল্লাহর কাছ থেকে এসেছে আল্লাহর কাছে চলে যায় তাহলে রুহুটা আল্লাহর কাছে চলে যায় আর দেহটা মাটিতে মিশে যায় দেহটা হলো মাটি থেকে তৈরি কাজেই মাটির তৈরি খাবার দিয়ে দেহ বেঁচে থাকে আর রুহুটা আল্লাহর অর্ডার তাই আল্লাহর অর্ডার পালন করলে রুহুটা জিন্দা থাকে আল্লাহর জিকিরে অন্তর প্রশান্তি লাভ করে আল্লাহর হুকুম পালন করলে মানুষ টেনশন মুক্ত হয় আল্লাহর হুকুম পালন না করলে মানুষ টেনশনগ্রস্ত হয় সকাল থেকে লোকটার মন খারাপ কি হয়েছে তোমার না এমন একটা কাজ করলাম এসে খুব ভুল হয়ে গেল কি হলো সকালবেলা ঘুম থেকে উঠি আম্মার সাথে ঝগড়া লাগলো আম্মার সাথে একটা মিসবিহেভ করে আসলাম না কাজটা ঠিক হলো না এই যে যন্ত্রণাদায়ক পীড়া শান্তি উঠে গেছে কিসের কারণে আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে ফকির লোকটাকে ধাক্কা দিয়ে চপেটাঘাত করে ওকে বের করে দিলাম একটা বিরক্ত করতেছিল বিরক্ত না হলেও পারতাম রাগ আমি না করলেও পারতাম কিন্তু রাগ করে কাজটা করলাম ভালো করি নাই মানসিক যে পীড়া মানসিক যে টেনশন এটা আল্লাহর নাফরমানিতে আসে আর আল্লাহর হুকুম পালন করলে মানসিক প্রশান্তি আসে ওফ আজকে একটা বিরাট একটা কাজ আল্লাহ আমাকে দিয়ে করে নিয়েছে কি হয়েছে একটা লোক ট্রেনের সামনে পড়ে গেছে কিভাবে যে আমি তাকে সবল দিয়ে ট্রেনের সামনেতে নিয়ে চলে আসলাম এই কাজটা আল্লাহ আমাকে দিয়ে করিয়ে নিলেন এটা বিরাট একটা মানুষের উপকার করতে পারলাম ভালো লাগতেছে আমার কাছে কি বোঝা গেল বোঝা গেল যে আল্লাহর হুকুম পালন করলে অন্তর ভালো থাকে আর আল্লাহর হুকুম পালন না করে অন্তর বেদিগ্রস্ত এখন কিছু মানুষ আছে আল্লাহর নাফরমানির মধ্যে সুখ শান্তি অনুভব করে এরা হলো বিকৃতি রুচির লোক বিকৃত রুসির লোক মানে এদের কমন সেন্সটা কি হয়ে গেছে লোভ পেয়ে গেছে কাঁচামরিচ তো ঝাল লাগবে এটাই স্বাভাবিক কিন্তু সাপে কামড় দিয়েছে সাপের বিষ ওর শরীরে অতএব কাঁচামরিচ খাচ্ছে ক্যাচ ক্যাচ করে কিন্তু ঝাল লাগে না পানি খুব মিষ্টি আপেলটা মিষ্টি কিন্তু জ্বরে আক্রান্ত হওয়ার কারণে জিহবাটা তিতা হয়ে গেছে তাই মিষ্টি আপেলটা এখন তিতা লাগছে কবি বলছেন ফামাইয়াকু মা আরবি কবি বলছেন অসুস্থতার কারণে যার মুখ তিত হয়ে গেছে সুপেয় পানিটা তাও তার কাছ তিত লাগে সে আসলে অসুস্থ চিকিৎসা করলেই তার আবার রুচি ফিরে আসবে লেবু লেবুটাকে কেটে ওর মধ্যে একটু সামান্য লবণ মাখায় জিহবার উপর ভালো করে ঘষো ঘষে দেখো জিহবার উপর একটা প্রলেপ পড়ে গেছে ওই প্রলেপ পড়ার কারণে <coughs> এই টেস্টার মেশিন এটা টেস্টার মেশিন টেস্টিং করে খাদ্য টেস্ট করে এই টেস্টারের উপরে কভার পড়ে গেছে প্রলেপ পড়ে গেছে যার ফলে পাওয়া যায় না ওটাকে ঘষে ওই কভারটা তুলে ফেলো দেখবে যে খাবারটা ভালো লাগছে বলছিলাম লম্বা আলোচনা হয়ে গেল তবে এই কথাগুলি আপনাকে বুঝতে হবে যে আপনি কে আপনার রুহুটা কি আর আপনার বডিটা কি তো দিনের দায়ী যারা তারা বডির চিকিৎসা করে না তারা হল রুহুর চিকিৎসা করে মানসিকতার চিকিৎসা করে আপনার মানসিকতা যখন ভালো হবে একজন মাদরু যাকে দাওয়াত দেওয়া হলো তার আকিদা যখন চেঞ্জ হয়ে যাবে তখন তার সব কিছু আবার ফিরিয়ে আসবে বন্ধুগণ আমাদের ঢাকা দক্ষিণ সিটির মেয়র মহোদয় একটা চিঠি পাঠিয়েছেন মাদকদ্রব্যের যে সরাসরি খুব দারুণ কথা মেয়র মহোদয় লিখেছেন যে আইন প্রয়োগকারী সংস্থা সেরেফ একাই কি কাজ করে এই মাদক প্রতিরোধ করতে সক্ষম নয় সামাজিক সচেতনতা মসজিদের খতিবদের খতবার মধ্যে এই মাদক দ্রব্যের কুফল এবং মাদক ব্যবসায়ীদের নসিহত এগুলি করার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা করার মাধ্যমে এই মাদক প্রতিরোধ করা সম্ভব ইনশাল্লাহ সম্ভব দিনের বুঝ দিয়ে মানুষকে ফিরিয়ে আনা সম্ভব তাই একজন পুলিশ অফিসারকে বলছিলাম স্যার গুলি করে বন্দুক দেখায় জঙ্গিবাদকে আপনি ফিরাতে পারবেন কেন ও তো বন্দুককে ভয় করে না ওর ভিতরে আছে যে বন্দুকের গুলি খায় মারা গেলে জান্নাত আমার রেডি ও জান্নাত পাওয়ার জন্য ও গুলি খাওয়ার জন্যই মাঠে না যে লোক গুলি খাওয়ার জন্য জীবন বিসর্জন দেওয়ার জন্য রাস্তায় নামছে ওকে তো অস্ত্রের ভয় দেখায় ফিরাতে পারবে ওর ব্রেনটাকে যে ওয়াশ করেছে মিথ্যা জান্নাতের মিথ্যা প্রলোভন দিয়ে জান্নাতের মিথ্যা প্রলোভন দিয়ে কথা বলতে এখন ভয় লাগে জান্নাতের মিথ্যা প্রলোভন মিথ্যা জান্নাতের প্রলোভন মিথ্যা জান্নাতের প্রলোভন বিরাট গরু ছাগলের হাট বিরাট গরু ছাগলের হাট বিরাট একটা গরু এই গরুটা হলো ছাগলের হাট বিরাট গরু ছাগলের হাট হাট বড় না গরু বড় বিরাট গরু ছাগলের হাট বিরাট গরু ছাগলের হাট গরু বড় না হাট বড় হাট বড় আমি যে বলতে চাচ্ছি যে হাটটা বড় বিরাট গরু ছাগলের হাট কিন্তু আপনি তো কাটিং করে আবার কালকেই তর্জমা বাইর করবেন আমানুল্লাহ মাদানি বলছে বিরাট গরু ছাগলের হাট কাটিং করলে তো এইভাবে হয়ে যাবে তো মিথ্যা জান্নাতের প্রলোভন মানে জান্নাতের মিথ্যা প্রলোভন কথা বলতে ওই জন্য ভয় লাগে যদি বলে মিথ্যা জান্নাত মিথ্যা জান্নাতের প্রলোভন জান্নাত কি মিথ্যা নাকি না প্রলোভনটা মিথ্যা যে আবার ঘুরায় বলতে হলো কারণ কাটিং পাটি তো আছেই কখন কাটিং করে আবার কোথায় শাটিং করে লাগায় দেয় তখন বলবে এই যে আমানুল্লাহ মাদানি হচ্ছে মিথ্যা জান্নাত নাউজুবিল্লা মিজাল বলতে পারি কোন মুসলিম বলে তাই না জান্নাতের মিথ্যা প্রলোভন দিয়ে ওকে নিয়ে যাওয়া হয়েছে ওকে মডিফাইড করতে হলে কোরআন সন্ন্যার দলিল দিয়ে ফিরে আনা সম্ভব এই কথাটুকুই আহলাদিস আন্দোলনের মূল থিম আজকে মেয়র মহোদয় যেটা লিখে দিয়েছেন এটাই আহলাদিস আন্দোলনের মূল থিম যে মানুষকে দাওয়াত দিয়ে মানুষকে সুন্দরভাবে বুঝিয়ে মানুষকে নসিহতের মাধ্যমে যত সহজে ফিরানো সম্ভব শক্তি প্রয়োগ করে আইন তৈরি করে ঠ্যাঙে দড়ি লাগিয়ে বল প্রয়োগ করে পিটিয়ে পাটিয়ে অত সহজে আয়ত্তে আনা সম্ভব নয় কারণ পিটাই বাহিনী যতক্ষণ থাকবে ততক্ষণ ভালো পিটাই বাহিনী চলে গেল সাথে সাথে আবার উল্টে গেল কিন্তু নিজের ভিতরের ইমানি হ্যামারিং যদি তাকে ইমানি হ্যামারিং এর কারণে সে যদি ভালোর দিকে যায় তাহলে সেটা অনেক ভালো বলছিলাম দাওয়াতি কাজ একজন দায়ী তিনি রুহুর চিকিৎসক আপনার সামনে উনি গরম কথা বলতেছেন আপনার সামনে উনি উল্টা পাল্টা বলতেছেন কেন তিনি একজন রুগী আপনি একজন ডাক্তার আপনার কাজ চিকিৎসা দেওয়া আল্লাহ পাক তাই বলছেন ও দৌ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা তোমার প্রভুর পথের দিকে ডাকো বিল হেকমা হেকমা মানে হেকমা মানে কৌশল কৌশলের মানে এই নয় যে সত্যকে গোপন করো না সত্যটাকে কোরআন হাদিসের উসলুপ দিয়ে কভারেজ করে দাও সবদার ডাক্তার কুইনাইন জোর করে খাওয়ায় দিত আর রুগী বমি করত ডাক্তারের বুকে লাথি মারত দড়ি দিয়ে বেঁধে তারপর সবদার ডাক্তার সবদার ডাক্তার মাথা ভরা ডাক্তার খিদে পেলে পানি খায় চিবিয়ে চেয়ারেতে রাত দিন বসে গনে দুই তিন পরে বই আলোটারে নিভিয়ে সরকারের কবিতা হে শব্দার ডাক্তার আষাঢ়ের উনিশে ধরে নিয়ে গেল পুলিশ কেন জোর করে করত এখন আর শব্দার ডাক্তার নাই ওই বিষাক্ত মেডিসিন প্লাস্টিকের কভারে ক্যাপসুল বানায় দিয়েছে ওই ক্যাপসুলকে ভাঙলে যে গন্ধ আর ওটা ক্যাপসুল খুলে মুখে দিলে যে তিতো কোন রুগীকে সহজে খাওয়ানো সম্ভব নয় ওটা প্লাস্টিকের ক্যাপসুলে দিয়ে ফেলে দাও ভিতরে দেয় অ্যাকশন করুন মুখে কোনো তিতও নেই নাকে কোনো গন্ধও নেই দিনের মেসেজটা আপনি ওইভাবে ক্যাপসুল আকারে পৌঁছায় দিবেন যাতে কাজও হল ক্ষতিও হল এটাই হল রসুল আসলামের উসলোভ কোরআনের উসলোভ এটার নাম হলো হেকমা হেকমা মানে যাকে যেভাবে নিয়ন্ত্রণ করা যায় তার কাছে সেইভাবে সেটা পৌঁছায় দিবে একটা ছেলে বেলেট হাতে নিয়েছে অবুজ বেলেটটা যদি জোরে টান দেন হয় আপনার হাত কাটবে না তার হাত কাটবে এর ওটা নেওয়ার উপায় কি চট করে চাবির সরা ফেলে মারবেন ফেলে মারলে দেখি চাবিটাকে আগে ধরে তখন ও বেলেটটা ফেলে দিয়ে চাবিটা ধরবে অথবা বলে এই ফুলটাকে নিবে তখন বেলেটটা ফেলে দিয়ে ফুলটা ধরবে ব্যালেটটাও নিজে নিজেই ফেলবে কিন্তু এটা উসলুপ প্রয়োগ করতে হবে ছাত্ররা ক্লাসের মধ্যে গোলমাল করছে গোলমাল লাঠি পিঠে হাড্ডি করে গেল কোনো কাজ হবে এই শোনো তোমাদেরকে একটা মজার গল্প শোনাবো yes sir yes sir yes sir বলেন স্যার গল্প শুনলে ছাত্র কি হয়ে যায় সাথে সাথে কাবু হয়ে যায় এবার গল্পের গল্পের ছলে এটা ছোট্ট একটা গল্প বলে ছাত্রকে নিয়ন্ত্রণ করে এবার দাস দিয়ে ক্লাস নিয়ে টিস দিয়ে চলে আসলাম এটার নাম হলো সুযোগ্য অভিজ্ঞ টিচার আপনি দিনের দাওয়াত করবেন দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দেবেন আপনাকে কমল ভাসি বিশেষ করে বর্তমান যে গোলক ধাঁধা চলছে সহি আকিদার উপরে একটা বেদাতিদের একটা সারাসি আগ্রাসন চলছে চলছে ওই বেচারা সেও কিন্তু আল্লাহকে পাওয়ার জন্যই সে প্রাণবন্ত চেষ্টা করতেছে সেও কিন্তু আল্লাহকে পাওয়ার জন্যই এ কাজ করছে গত উনত্রিশ তারিখে চিটাগান ছিলাম এক প্রোগ্রামে বক্তব্য দিয়ে নেমে গেলাম আল্লাহর বান্দা উঠলেন উঠে অনেক কথা বললেন আমরা যা বললাম এগুলি কিছু উল্টানোর চেষ্টা করলেন অনেক কথা বলে এই নিয়ে বিনিয়ে উল্টানোর চেষ্টা করলেন ভিতরে ভিতরে রাগ ধরতেছিল যে লোকটা এসে আমাদের কোরআন হাদিসের বক্তব্য উল্টায় দিচ্ছে মনে হচ্ছে মুখামুখি গিয়ে দুটা কথা বলি বসে বসে শুয়ে শুয়ে ঘরের ভিতরে আমি শুনতেছি আমাদের কথাগুলি উল্টিয়ে দিয়ে মানে ওর লোক সব চলে যাচ্ছে কোরআন সহিয়াদিসের দিকে ওর পথে আর থাকে না তো ওর মনটা খুব খারাপ এরপরে লোকটা খুব কাঁদলো কতক্ষণ আল্লাহর কাছে কানতে কানতে মুনাজাত করে বলো আল্লাহ তুমি সেরেক বেদার থেকে আমাদেরকে মুক্ত করো তোমার নবীর সুন্নতের খাদেম বানাও সুবহান আল্লাহ কাঁদা দেখে তখন আমার দয়া হয়ে গেল আহা এই রাতের মধ্যে এই শীতে এই লোকটা আল্লাহকে পাওয়ার জন্য নবীকে পাওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু তার চেষ্টার সিস্টেমটা ভুল প্রথমে রাগ ধরতেছিল কিন্তু কাঁদা দেখে ও যে আল্লাহকে পাওয়ার জন্য ভেউ ভেউ করে কাঁদতেছে মুনাজাতে নবীর খাদেম হিসাবে এবং নবীর সুন্নতের পাবন্দ হয়ে হাসরে মাঠে সে উঠতে চায় এবং আল্লাহ তুমি আমাদেরকে সেরেক বেদার থেকে বাঁচাও এগুলিও বলতেছিল তখন একটা মায়া হয়ে গেল লোকটার প্রতি আহা এত পরিশ্রম করলো কিন্তু কাজ দে হলো না এর কাছে দরদ মাখা ভাষায় কি করে আমি সেই কথাগুলি পৌঁছায় দিতে পারি মানুষ সবাই অধিকাংশই দুই একজন আছে স্বার্থের জন্য নড়ে কিন্তু সবাই কিন্তু স্বার্থের জন্য নড়ে না নিঃস্বার্থ লোক দুনিয়াতে আছে তাহলে আমাদের এই দাওয়াতি উসলুব আর দাওয়াতি পদ্ধতি আরো কত সুন্দর হওয়া চাই রসুলাম বলেন বাসিরু আলাতুনা ফেরু শুভ সংবাদ দিয়ে দাও মানুষকে ইগনোর করো না নিরুৎসাহিত করো এমন কথা বলো না যে কথায় মানুষ নিরুৎসাহিত হয়ে যায় দূরে চলে যায় না বাসিরু শুভ সংবাদ দিয়ে দাও ডাক্তার জাকির নায়ক সার তাকে জিজ্ঞেস করা হলো যে আমার এক আত্মীয় নাস্তিক তাকে কি দাওয়াত দিব ডাক্তার জাকির নায়ক সাহেব বলেন নাস্তিক তো ভালো নাস্তিক ভালো কালেমার অর্ধেক সে গ্রহণ করে নিয়েছে লা ইলাহা এইটুকু সে মানে rule by eternal laws of iron there is no god there is no god এই কথাটুকু সে মানে এবার ইল্লাটা তুমি ওর ভিতরে ঢুকায় দাও ওর ময়দানটা ফাঁকা আছে ওর ময়দানে গাছও নেই আগাছাও নেই আর যে ধর্মের নামে সেরেক বেদাত করছে ওর ময়দানটা আগাছায় ভর্তি আগে ওর ময়দানে আগাছা উপড়াতে হবে তারপরে তাওহিদের গাছ বুনতে হবে ওখানে কাজ বেশি আর এখানে কাজ কম আমরা তো নাস্তিক মনে করি ভয়ানক কিন্তু ডাক্তার জাকির নায়ক স্যারের এই কথায় আশ্চর্য হয়ে গেল যে তার কাছে অনেক কিছুই ইজি কারণ মানুষ লোকটা নাস্তিক মানে সে আল্লাহকেও মানে না গায়রুল্লাহকেও মানে না আল্লাহকেও শ্রদ্ধা দেয় না খাদার ডেকেও টাকা দেয় না প্রতিমাকেও মাথা নত করে সম্মান করে না বাসিরু আলাতনা ফেরু মানুষকে শুভ সংবাদ দিয়ে দাও নিরুৎসাহিত করো না ইয়াসিরু আলাত আসিরু মানুষকে সহজ পথ বলে দাও কঠিন করে দিও না কঠিন করো না সহজ করে দাও মানুষ সহজে কিভাবে আস্তে আস্তে কাছে আসতে পারে দিনের পথে আসতে পারে সেই পথ অবলম্বন করো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই দিনের উসলুক বুঝে দিন পালন করা এবং দিনের দাওয়াত দেওয়ার এবং ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী যখন মানুষ কিং কর্তব্য বিমূল হয়ে হত বিহবল হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কোন দিকে গেলে নাজাতের পথ সেই সময়ে খুব বিচক্ষণতার সাথে বুদ্ধিমত্তার সাথে প্রত্যুৎপন্ন মতিত্বতার সাথে ধৈর্য এবং সহনশীলতা সহমর্মিতা মর্মিতা কম্পেনসেশনের মাধ্যমে এই জাতিকে সংস্কার করার চেষ্টা প্রচেষ্টা চালানো আমার আপনার প্রত্যেকের দায় দায়িত্ব ওমালাইনিল্লাল বালাক আকুলু কৌলি হাজা আস্তাকুল্লাহ আলী ওয়ালাকুম ওয়ালিস মুসলিমিন